বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলা মাল্লা নবিয়ে বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে ধারাবাহিকভাবে পর্বভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছি আপনারা ইতিপূর্বে নেশাদ করার বিষয়টি শুনেছেন আমরা সেখানে একটি হাদিসের মাঝামাঝিতে ছিলাম সেখানে আমরা আলোচনায় পেশ করেছি যে নেশা করলে মানুষের প্রতি আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে একটা অসন্তুষ্টি নেমে আসে এবং তাদের উপরে শাস্তি জরুরি হয়ে যায় কেন এতে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নাফারমানি করা হয় অনেক পাপি রয়েছে সেই পাপগুলির ক্ষতি উল্লেখ করা হয়েছে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাফারমানি করা হয় এই কথা দুটি সাথে লাগিয়ে দেওয়া হয়নি শুধুমাত্র নেশাদার দ্রব্যের ব্যাপারই লাগানো হয়েছে সেখানে আমরা এইভাবে পেশ করতে চেয়েছি যে অবশ্যই নেশা করা বিষয়টি ভিন্ন ধরনের পাপ অনেক পাপই রয়েছে দুনিয়াতে সেই পাপ করলে মানুষ নিজেই ক্ষতিগ্রস্ত হয় আর কারও ক্ষতি হয় না কিন্তু নেশা করলে আরও অনেকেরই ক্ষতি হয় কাকে কি বলছে ও তো বুঝতে পারে না কোন অন্যায় করছে সে তো বুঝতে পারে না তার তো সব পাপ খুলে গেছে এই জন্যই এই কথা উল্লেখ করেছেন অন্য জায়গাতে আল্লাহ রসুল বলেছেন ইয়া কল মা আসিয়াতা ফাইন্না মা আসিয়াতে হাল্লা সাখাতুল্লাহ তোমরা পাপ থেকে বেঁচে থাকো পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এটা হলো আম কথা যে কোনো পাপ যদি মানুষ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে একটা অসন্তুষ্টি নেমে আসে কিন্তু নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ পক্ষ থেকে শাস্তি তো আসে আসেই নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাফরমানি করা হয় আল্লাহ তালা পরের বাক্যে বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের নাফারমানি করে এবং সীমা লঙ্ঘন করে ইদু খেলহু নারান খালেদান ফিহা আল্লাহ তালা এমন ব্যক্তিকে এমন জাহান নামে প্রবেশ করাবেন যে জাহান নামে তাকে চিরদিন থাকতে হবে আল্লাহ আদাবুম মহিন এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিসের শেষ অংশে আরও গুরুত্বপূর্ণ দুটি কথা পেশ করতে চাচ্ছি সেটি হলো এই মনে রাখবেন যারা নেশাদার দ্রব্য পান করবে তারা আল্লাহ এবং তার রাসুলের নাফারমানি করবে কাজেই তাদের ফলাফল হবে চিরস্থায়ী জাহান নামে থাকা তারা জাহান নাম থেকে বের হতে পাবে না আর আরও একটা কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি একটা হলো কষ্টদায়ক শাস্তি আর একটা হলো অপমানজনক শাস্তি এই দুটার পার্থক্য আমরা অবশ্যই বুঝি একজন অপরাধীকে কিছু লোক লাঠির মাধ্যমে শাস্তি দিল দশটি বেত্রাঘাত করল তাহলে এই শাস্তিটা হচ্ছে কঠিন শাস্তি আর একটা লোক অপরাধ করলো তখন লোকেরা বলল যে তুমি মাটিতে থুথু ফেলে আবার জিবা দিয়ে ধুতুটা চেটে নাও তো এত তার শরীরে আঘাত লাগলো না বলেন তো এটা কেমন এটা হলো অপমানজনক শাস্তি ওটা হলো কঠিন শাস্তি বড় শাস্তি আর এটা হলো অপমানজনক শাস্তি আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে অপমানজনক শাস্তির কথা বলেছেন কষ্টদায়ক শাস্তির কথা বলেছেন বড় শাস্তির কথা বলেছেন মনে রাখবেন নেশা করে ও কারো ক্ষতি করেনি নিজের যত ক্ষতি করেছে তার জন্য দুই ধরনের শাস্তি রয়েছে একটা হলো অপমানজনক শাস্তি আর একটা হলো কঠিন শাস্তি একটা হলো দুনিয়াবি শাস্তি দুনিয়াতে তার শাস্তি রয়েছে অপমানজনক পরকালে তার শাস্তি রয়েছে অপমানজনক এবং কঠিন ও বড় সম্মানিত দর্শক মণ্ডলী নেশা করা বিষয়টি অতীব জটিল অতীব কঠিন আবদুল্লাহ ইবনে ওমার রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইন্নআলিল্লাহে আহাদান নিশ্চয় আল্লাহ তালার ওয়াদা রয়েছে লেমান সারেবাল খামরা যে ব্যক্তি মদ পান করবে তার জন্য প্রত্যেক যারা মদ পান করে মদ পান করবে তাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি অদা রয়ে গেছে একটি অঙ্গীকার রয়েছে তাহলে এই যে আই ইস্তেয়াহ আল্লাহ তালা তাকে পান করাবেন তিনাতল খাবাল সাহাবিগণ বুঝতে পারলেন না তিনাতুল খাবাল কি জিনিস তিলা আল্লাহ রসুলকে বলা হলো অমর তিনাতুল খাবালে আল্লাহ রসুল তিনাতুল খাবাল কি যেটা আল্লাহ তালা ওয়াদা করেছেন যে মানুষকে পান করাবেন মানুষের পাপের কারণে সেটা কি তিনাতুল খাবাল কি তখন রাসুল সাল্লা সাল্লাম উত্তরে বললেন মনে রেখো তিনাতুল খাবাল হচ্ছে ওসারাত আহালিন না রে আও আরাক আহালিন নারে জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুজ ঝরে পড়বে সেইগুলি ফেরেস্তাগণ ধরে রাখবেন সেটাই আবার জাহান্নামীকে পানি হিসাবে পান করতে খেতে দেওয়া হবে সেটাই হচ্ছে তিনাতুল খাবাল আও অসারাত আহালিন নারে যখন জাহান্নামীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে আগুনে তাকে ফেলে দেওয়া হবে তখন তার শরীর জ্বলতে থাকবে জ্বলতে থাকার সমাতে তার শরীর থেকে চুয়ে পড়বে যেই পদার্থ রক্তপুজ শরীর থেকে গলে যে অংশগুলি ঝরে পড়বে শরীরের চর্বি জাতীয় জিনিস বা শরীরের গোস্ত যেগুলো ঝরে ঝরে পড়তে থাকবে সেইগুলো ফেরেস্তাগণ ধরে রাখবেন সেইগুলি জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে ওই জাহান্নামী যারা নেশা করবে যারা নেশা করবে তাদেরই হচ্ছে এই ফলাফল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দেখুন বিষয়টি কত জটিল কত কঠিন আবু হরাইরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মান সারেবাল খামরা কোনো ব্যক্তি যদি নেশা করে লাম তুকবাল্লাহ সালাতুন আর লাইলা এক চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না অন্য বর্ণনা রয়েছে আরবাইনা সাবাহা চল্লিশ সকাল তার সলাৎ কবুল করা হবে না দুই অয়ন মাতা দাখালান্নার ও যদি মারা যায় তাহলে জাহান নামে যাবে তিন অয়ন তাবা তাবাল্লাহ আলাইহে ও যদি তোবা করে তাহলে আল্লাহ তার তোবা কবুল করবেন সম্মানিত দর্শক মণ্ডলী আবারও দেখুন এক কেউ যদি নেশা করে তাহলে চল্লিশ দিন আল্লাহ তালা তার সলাৎ কবুল করবেন না দুই ও যদি মারা যায় তাহলে জাহান নামে যাবে তিন ও যদি তোবা করে তাহলে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন এখানে তিনটি বিষয় পেশ করা হয়েছে আপনি বিশ্বাস রাখুন শুধুমাত্র আর একটা পাপের কারণে চল্লিশ দিন সলাৎ কবুল হবে না এই কথা আল্লাহ রাসুল বলেছেন সেটা হলো এই যে মান আতা আর রাফান ফাঁসা আলাহু কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং গণককে তার হারিয়ে যাওয়া জিনিসটির কথা বা তার স্বামী স্ত্রীর কথা বা তার জাদুটনার কথা বা যেই প্রয়োজনে গেছে সেই কথাটি পেশ করে তাহলে লামতুক বাল্লাহ সলাতন আর বাইনা লাইলা চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এ কথা আল্লাহ রাসুল বলেছেন অবশ্য আল্লাহ রসুল অন্য জগাতে এভাবে বলেছেন যে লাতুকবাল সলাতুন বেগারে অজুইন অজু ছাড়া সলাৎ কবুল হয় না ওটা তো স্পষ্ট কথা কিন্তু ওখানে চল্লিশের কথা নেই চল্লিশের কথা মাত্র দুইটি পাপের মধ্যে রয়েছে এক গণকের কাছে গিয়ে তার প্রয়োজনীয় কথা পেশ করলো চল্লিশ দিন তার নামাজ কবুল আপনি খুব ভালো করে মনে রাখবেন দুই কে যদি নেশা করে তাহলে চল্লিশ দিন আল্লাহ তার সলাদ কবুল করবেন না অবশ্য এখানে আর কথা আপনাদেরকে বলে রাখা আমরা অতীব প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে এই যে চল্লিশের কথাটি অন্যভাবে আল্লাহ রসুল বলেছেন আবু হরাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মান সারেবাল খামরা লাম ইয়ারজাল্লাহ আনহ আর বাইনা লাইলা কেউ যদি নেশা করে তাহলে সে চল্লিশ দিন যাবত চল্লিশ রাত যাবত সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে বলতে চাচ্ছি এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের কথা আল্লাহ রসুল এইভাবে উল্লেখ করেছেন যে সেই পাপে লোকটি লিপ্ত হলে চল্লিশ দিন আল্লাহকে রাজি করতে পারবে না যত বড়ই পাপ হোক না কেন সবচেয়ে বড় পাপ সেরেক আপনি সেরেক করেছেন খালি বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আর এই পাপে লিপ্ত হব না তুমি আমাকে মাফ করো আলহামদুলিল্লাহ পিতা মাতার অবাধ্য চলেছেন পিতামাতার হাত ধরে বলেন মা আমার ভুল হয়েছে আপনাকে আমি শ্রদ্ধা করি যথাযথ কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে নেশা করলেন এই জন্য আপনি চল্লিশ দিন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের সাথে আবারও এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান نشط روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. Look, Dr. Jaquiret Sange Alap Kori, আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কী শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই পিস টিভি থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য যে অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জাজাকুল্লা খের আল্লাহ আপনাদের ইহকাল এবং পরকাল কল্যাণ করুক আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক আল্লাহ আমিন আল্লাহ তালা আপনাদেরকে এ নেশাদার দ্রব্য পান করার মতো গর্হিত কাজ থেকে রক্ষা করুক আল্লাহ আমিন বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ সকাল চল্লিশ দিন সলাৎ কবুল হবে না নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না নেশা করে মারা গেলে সরাসরি জাহান্নাম তবে তৃতীয় বাক্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটি কথা বলেছেন সেটা হলো এই মানুষ যদি তোবা করে তাহলে তার তোবা কবুল করা হবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন ওয়াইনা আদা ওয়া সারেবা ওয়া সাকেরা কেউ যদি তোবা করার পরে আবার নেশা করে তারপরে তার বিবেক নষ্ট হয়ে যায় লাম তুকবাল্লাহ সাল্লাতন আরবায়না লাইলা আবার তার চল্লিশ রাত চল্লিশ সকাল তার সলাৎ কবুল করা হবে না এরপরে ওইন মাতা এ অবস্থায় যদি মারা যায় তাহলে দাখালান্নার জাহান নামে যাবে ওইন তাবা তাবাল্লাহ আলাইহে সে যদি তোবা করে তাহলে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন এই কথা বলার পরে রাসুল সাল্লি সাল্লাম আবার বললেন সুম্মা আদা অসারেবা অসাকেরা এই দ্বিতীয়বার নেশাদার দ্রব্য পান করার পরে আবার তোবা করল তোবা করার পরে আবার এই নেশাদার দ্রব্য পান করল তো আল্লাহ রসুল বলছেন এবারও যদি নেশাদার দ্রব্য পান করে অর্থাৎ তৃতীয়বার তাহলে লামতুক বাল্লাহ সলাতন আর বাইনা সাবাহা চল্লিশ সকাল তার এবাদাত কবুল হবে না চল্লিশ দিন আল্লাহ আল্লাহতালা তার সলাৎ কবুল করবেন না ওয়াইন মাতা দাখালান নার এই অবস্থায় যদি মারা যায় তাহলেও জাহান নামে যাবে এরপরে আল্লাহ রসুল বলছেন যে ওয়াইন আদা অশ্বারে বসাকেরা তৃতীয়বারের পরেও যদি আবার ফিরে এসে নেশাদার দ্রব্য পান করে এবং বিবেককে নষ্ট করে ফেলে তাহলে ইন্না আল্লাহে হাক্কান তখন আল্লাহ তালার উপরে একটা জরুরি হয়ে যায় বা আল্লাহ তখন তার উপরে রাগান্বিত হয়ে এই কাজটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আই ইস্তেয়াহ মিন রাদাগাতিল খাবাল তাকে আল্লাহ তালা রাদাগাতুল খাবাল পান করাবেন রাদাগাতুল খাবাল সাহাবিগণ বললেন আল্লাহ রসুল রাদাগাতুল খাবাল কি জিনিস আমরা তো এটা বুঝতে পারলাম না রাদাগা রাদাগাতুল খাবাল কি জিনিস তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তা হচ্ছে অসারাত আহালিন নারে আও আরাক আহালিন রে জাহান্নামীদের গায়ের ঘাম আরাক আহালিন নার যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন তাদের শরীরে ঘাম বের হবে সেই ঘাম ধরে রাখা হবে সেটা তাকে পান করতে দেওয়া হবে কেন ও নেশা করেছে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তাকে ওই জাহান্নামীদের শরীর থেকে যেসব রক্ত যেসব গোস্ত আগুন গায়ে লাগার সাথে সাথে ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে সেইগুলো ধরে রাখা হবে এইগুলি তাকে পান করতে দেওয়া হবে কেন ও নেশা করেছে এই জন্য এটা যেন তার উপরে একটা জরুরি ব্যাপার হয়ে গেছে সম্মানিত দর্শক মণ্ডলী নেশা করা বিষয়টি যে কত জটিল কত কঠিন এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় যাতে মানুষের বিবেক হারিয়ে যায় যাতে মানুষের পরকাল হারিয়ে যায় যা দ্বারা মানুষের সব পাপ করা সহজ হয়ে যায় তাই হচ্ছে নেশা করা কাজ আমার ইবনে ইয়াসার রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহে ওসাল্লাম বলেছেন মাইয়াশরাবুল খামরা যে ব্যক্তি নেশা করবে অলম এত মিনহ এবং নেশা করার পরে তৌবা করবে না মদবেন আলাইহা তার উপরে সে অবিরত থাকবে সব সময় নেশা করতেই থাকবে এইভাবেই যদি সে মারা যায় দুনিয়া থেকে বিদায় নেয় রাসুল সাল্লাম বলছেন অলাম এশরাবাহা ফিল আখেরা তাহলে তার জান্নাতের ওই দামি পানীয় পান করার মতো কোনো সুযোগ হবে না যে দামি পানীয়র কথা আল্লাহ তালা করণ মাজিদে উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাজাতানলিশারেবিন দামি পানীয় সারাব জান্নাতের যেটা সেটা যে কত সুস্বাদু সেটা যে কত মিঠা তা মানুষকে এই স্বাভাবিকভাবে বোঝানো যাবে না আল্লাহ তালা বলেছেন জান্নাতে পানি রয়েছে যার রং কোনোদিন পরিবর্তন হবে না জান্নাতে দুধ থাকবে যার স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না জান্নাতে সারাব বা মদ বা পানীয় থাকবে যা মানুষের জন্য অতীব তৃপ্তিকর ব্যাপার এবং অতীব সুস্বাদু জান্নাতে থাকবে মধু যা থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাতে কোনো প্রকার খড়কুটা বা মৌমাছির পা বা মৌমাছির কিছু কোনো দিন মানুষ দেখতে পাবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম এখানে বললেন কেউ যদি দুনিয়াতেই এ সারাব পান করে নেশা করে তাহলে কেয়ামাতের মাঠে বিচারের দিন তার আল্লাহ তালার যে সারাব রয়েছে পানীয় রয়েছে সুস্বাদু পানীয় রয়েছে এটুকু তার পান করার ভাগ্য হবে না এটুকু তার ভাগ্য থেকে সরে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে নেশা করার বিষয়টি গুরুত্ব সহকারে বলতে গিয়ে বলছি মহাজ রাজি আল্লাহ তালা আনহ বলেন আউসানি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বেআশরে কালেমা তিন আল্লাহ রসুল আমাকে দশটি কথার উপদেশ দিলেন বললেন মাজ তুমি এই দশটি কথা মেনে চলবা অনেক সময় আল্লাহ রসুল অনেক সাহাবিকে সংখ্যা উল্লেখ করে আমলের জন্য বলেছেন সতর্কবাণী পেশ করেছেন অত্র হাদিসে মাজ আল্লাহ তালানহকে দশটি সতর্কবাণী পেশ করেন উপদেশ বাণী পেশ করেন তার এক নম্বরে করেছেন লা তুশরিক বিল্লা ওইন কুতিলতা ও হররিকতা মজ কখনো আল্লাহর সাথে সেরেক করবে না তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও দুই ওলা তাউকান্না ওয়ালে দায়িকা অয়েন আমারা কাম জামিন আহলে কম আলিকা পিতামাতার অবাধ্য চলবে না কখনো জীবনে পিতামাতা যদি তোমাকে আহাল পরিবার অর্থ সম্পদ ছেড়ে চলে যেতে বলে যাও তবু তুমি কখনো পিতামাতার অবাধ্য চলবে না এটা আমার দ্বিতীয় সিয়তনামা উপদেশ তিন অলা কান্না সলাতন আতান জিন্দেগিতে জীবনও কখনো ফরজ সলাত ছেড়ে দিবা না নিশ্চয় মান তারাকা মাক্তুবা আতান ফাঁকাত বারিয়ত মিনহ জিম্মাতুল্লাহে কেউ যদি ফরজ সলাদ ছেড়ে দেয় তাহলে আল্লাহর জিম্মেদারি তার উপর থেকে সরে যায় সে জাহান নামে যাবে কি জান্নাতে যাবে সে হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে কোথায় থাকে কোথায় যায় এই জিম্মেদারি আল্লাহ তালা তার উপরে রাখেন না সে নিজের মতো চলে নিজের মতো খায় পশু প্রাণীর মতো চলে পশু প্রাণীর মতো খায় আল্লাহ তালার কোনো প্রকার জিম্মেদারি থাকে না সম্মানিত দিনী ভাই কথা প্রসঙ্গে একটি কথা বলে রাখছি বিশ্বাস রাখুন সলাদ যদি আপনি ত্যাগ করেন ফরজ সলাদ তাহলে আল্লাহ তালার কোনো জিম্মেদারি আপনার উপরে থাকবে না আপনি চলবেন কিভাবে ফিরবেন কিভাবে পশু প্রাণী চলে না ঠিক এভাবে আপনি চলবেন আপনি আপনার মতো চলবেন আল্লাহর বিশেষ দয়া আপনার উপরে থাকবে না এরপরে যেটা রসুল সাল্লাহ সাল্লাম বললেন চার ওয়ালা তাসরা বান্না খামরান রাসকুল্লে ফাহেসা তোমরা কখনো জিন্দেগিতে নেশাদার দ্রব্য পান করবে না নেশা করা হচ্ছে সকল অশ্লীল কাজের মূল মাথা নেশা করলে সব অশ্লীল কাজ তার উপরে চেপে যাবে ফিরে যাওয়ার কোনো পথ নেই এরপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ওয়াই কওয়াল মা আসিয়াতা ফাইনাবিল মা আসিয়াতে হাল্লা আল্লাহর নাফরমানি করা থেকে বেঁচে থাকো আল্লাহর নাফরমানি করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এরপরে তিনি বললেন অল ফেরারা অইন হালাকান্নাস যুদ্ধের মাঠে নেমেছ সাবধান কখনো পালিয়ে যাব না যুদ্ধের মাঠে যত সৈন্য আছে সব মারা যাক তবু তুমিও মারা যাও কিন্তু পালিয়ে যাব না এই প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধের মাঠে নামতে হবে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া হারাম কাবিরা গোনা এরপরে তিনি বললেন যে তোমরা কোনো একটা জায়গাতে আছো সেখানে মহামারী কলেরা প্রকাশ পেয়েছে ওখানে থাকবা ওখান থেকে চলে যাবা না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা হাদিসের মাঝামাঝিতে রয়েছি আমাদের সময় শেষ হয় আমরা এ পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে ইনশাআল্লাহ বাকি অংশসহ অন্যান্য আলোচনা শুনবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহমা আমিন সুবাহানাক আল্লাহমদেকা আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তাক ফেরক অতবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে এই রমজানে রমজান হলো রহমতের মাস সাহরি ইফতার তারাবি লাইলাতুল কদর ইতকাফ ঈদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান হোক আরো ফলপ্রসূ আরো বেশি পুরস্কারময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ওর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়